মসজিদের সম্মান এত বেশি মসজিদের মর্যাদা এত বেশি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইন্নি লা উহিল্লুল মাসজিদা লিহাইলিন ওয়ালা জুনুবিন আমি হায়েজা নারী ঋতুবতী নারীর জন্য আর খরচ গোসল যার উপর খরচ হয়েছে এই রকম পুরুষের জন্য মসজিদে প্রবেশ করা জায়েজ মনে করি না কথা মনে বোঝাতে পারি আনহা বলছেন নারী যাদের হায়েজ হয়েছে আর এমন পুরুষ যার গোসল এখনো গোসল করেনি তাদের মসজিদে প্রবেশ করা আমি জায়েজ মনে করি পরবর্তীতে ইমামগঞ্জ যারা এসেছেন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে এটাই সঠিক মন্তব্য যে কোনো ঋতুবতী নারী এবং এমন পুরুষ যার উপর গোসল ফরজ হয়েছে অপবিত্র আছে এখনো গোসল করেনি সে মসজিদে অবস্থান করতে পারবে না খুব জরুরি হলে মসজিদের ভেতর দিয়ে অতিক্রম করে বা এসে কোনো জিনিস নিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারে কিন্তু মসজিদে বসে অবস্থান করে রাত্রি যাপন করে থাকা বসা এটা তাদের জন্য জায়জ নয় যারা ঋতুবতী তাদের জন্য জায়েজ নয় যাদের উপর গোসল খরচ হয়েছে এখনো গোসল করেনি তাদের জন্য জায়েজ নয় এটা হচ্ছে মসজিদের সম্মান মসজিদের মর্যাদা